উবাই ইবনু কাব রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রসুল মুসাল্লাহ সাল্লাম বলেন অতপর তিনি পুরো ঘটনাটি বর্ণনা করেন এ ব্যাপারে খিজার আল্লাহ সাল্লামের এ কথাটি উল্লেখ করেন যা তিনি মুসা সাল্লামকে উদ্দেশ্য করে বলেছিলেন আমি কি বলিনি যে তুমি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবে না মুসা সাল্লামের আপত্তি প্রথমটি ছিল ভুলক্রমে দ্বিতীয়টি শর্ত মোতাবেক তৃতীয়টি ইচ্ছাকৃত মুসা সাল্লাম বললেন আপনি আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার ব্যাপারে অত্যাধিক কঠোরতা অবলম্বন করবেন না তারা উভয়ে এক বালকের সাক্ষাৎ পেলেন এবং খিজুর আলাহিসাল্লাম তাকে হত্যা করলেন অতপর তারা উভয়ে পথ চলতে লাগলেন কিছুদূর এগিয়ে তারা পতনোন্মুখ একটি প্রাচীর দেখতে পেলেন খিজির আলাহিসাল্লাম প্রাচীরটি সোজা করে দাঁড় করিয়ে দিলেন